ইসলাম গ্রহণ করছেন জি ঠিক আছে ইনশাল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে আপনি সাথে পড়েন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ঈশ্বর নাই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর নবী মুহাম্মদ আর নবী মোহাম্মদ সাল্লাম তার বান্দা এবং রাসুল তার বান্দা এবং রাসুল মাশাল্লাহ বোন আপনি এখন মুসলিম আমি আল্লাহ সোহানার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায় সরল পথে রাখে আর আল্লাহ করণে বলেছেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত আট হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও যে পথের কথা আমাদেরকে সেই পথ দেখাও আমি আল্লাহ কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়ত করে সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি বোন প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন এক নাম্বার পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন মান্য করেন সম্মান করেন অনুসরণ করেন যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে অমান্য করতে হবে আপনি পার্থক্য তৈরি করেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সই হাদিসের বিরুদ্ধে না যায় আমার অনুরোধ বোন অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে আরে আগে তো আমাকে মানতে না এখন যা বলছি সবকিছু মানছো সবকিছুই কেন কারণ কোরআন বলছে আমাদের প্রিয় নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে কোরআন বলছে সুরা ফুসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত চৌত্রিশ যে তাদেরকে জয় করাই ভালো আর এটা করতে হবে হিকমত দিয়ে আল্লাহ করণে বলেন সুতরাং নেহাল অধ্যায় ষোলো আয়াত একশো পঁচিশ মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায় উত্তম পন্থায় আপনাকে অনুরোধ করব আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান ইনশাল্লাহ এতে তাদের মন নরম হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়ত দেন এবং আপনার পরিবারের সদস্যদের ধন্যবাদ স্যার হ্যাঁ ভাই সামনের এক নম্বর mike doctor Zakir Naik sir আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি আমার নাম ইসু দাস আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন পলিগামির কেন সমর্থন করছে আসলে আমি জানতে চাই পবিত্র কোরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং কয়টি হতে পারে না কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায় যদি মহিলাদের ব্যাপারে বলেন পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় চার আয়াত বিশ থেকে চব্বিশ বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে একজন পুরুষের ব্যাপারে যদি বলেন কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চার তবে ন্যায় বিচার করতে না পারলে একটা আপনি দুই তিন বা চারটা বিয়ে করতে পারেন কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া যদি রামায়ণ পড়েন যদি মহাভারত পড়েন আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল তার একাধিক স্ত্রী ছিল কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল দুই চার দশ এক হাজার দশ হাজার ষোলো হাজার একশো জন স্ত্রী ছিল তাই কৃষ্ণ যদি ষোলো হাজার একশো জন স্ত্রী রাখতে পারে আমরা মুসলিমরা কেন চারজন রাখতে পারবো না যদি বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন সালমানের সাতশো স্ত্রী ছিল বাইবেল মতে আব্রাহামের তিনজন স্ত্রী ছিল খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে রাবি জরসম বিন ইয়াহুদা সাইনট পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড উনিশশো সালে একটা আইন পাশ করে হিন্দু বিবাহ আইন যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে ইন্ডিয়ান পেনাল কোড বলছে হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না এটা ঐচ্ছিক একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায় যদি মেডিকেল কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন কোনো শিশু বিশেষজ্ঞকে সে আপনাকে বলবে যে মেয়ে মেয়ে শিশু ছেলে শিশুদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি তাই ছেলের তুলনায় মেয়ে সন্তানের হার বেশি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে মারা যায় তারা দুর্ঘটনায় মারা যায় ধূমপানে মারা যায় মদপান করে মারা যায় এইসব ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি তাই এখন পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর জন সংখ্যা অনেক বেশি দু একটা তৃতীয় বিশ্বের দেশ বাদে যেমন ইন্ডিয়া যেখানে নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি কারণ মেয়ে সন্তান হত্যা করা মেয়ে ভ্রূণ হত্যা করা প্রতি বছর ইন্ডিয়াতে এক মিলিয়নেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানে গর্ভের সন্তান মেয়ে যদি এই অমানবিক কার্যকলাপ বন্ধ করা হয় তাহলে ইন্ডিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় এক মিলিয়ন নারী বেশি তে সাত দশমিক আট মিলিয়ন নারী বেশি শুধু ইউকেতে চার মিলিয়ন নারী সেখানে বেশি শুধু জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন নারী বেশি শুধু রাশিয়ায় আছে নয় মিলিয়ন নারী বেশি আর শুধু আল্লাহ জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন নারী বেশি পুরুষের তুলনায় যদি আপনার সাথে একমত হয় যে একজন একটা মেয়েকে বিয়ে করবে ধরেন সবাই একটা করে বিয়ে করে নিল আর আপনার বোন আমেরিকায় থাকে বা আমার বোন আমেরিকায় থাকে আর সে যদি তখন সাত দশমিক আট মিলিয়নের মধ্যে পড়ে যায় যারা জীবন সঙ্গী খুঁজে পায়নি একটা পথই তার জন্য খোলা হয় সে একজনকে বিয়ে করবে যে আগে বিয়ে করেছে না হয় পাবলিক সম্পত্তি হয়ে যাবে পাবলিক সম্পত্তি এমন বাজে কথা এটাই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করেছি এর চেয়ে ভালো শব্দ আর আমি পাইনি আর যে কোনো সভ্য মহিলাকে যদি এই অপশনটা দিলে সে তাকেই বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী রয়েছে না হলে হয়ে যাবে পাবলিকের সম্পত্তি আশা করি উত্তরটা পেয়েছেন আমরা আর কোনো প্রশ্ন নিব না ভলন্টিয়াররা শুধু একজনকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে আসলে এটাই ছিল শেষ প্রশ্ন তবে আমরা শুধু শাহাদাটা নিচ্ছি ইনশাআল্লাহ অন্য প্রোগ্রাম চালিয়ে যাব বিশ্বাস করেন আল্লাহ ভাই প্রথম মাইক আপনি বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ এক হ্যালো আসসালাম আলাইকুম আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক আপনি কি মানেন আল্লাহ এক হ্যাঁ মানি আমি আল্লাহ এক আপনি কি মানেন মোহাম্মদ সাল্লাম আখেরি নবী হ্যাঁ মানি আপনি মানেন কেউ কি আপনাকে জোর করছে ইসলাম গ্রহণ করতে না কেউ কি আপনাকে জোর করছে না আপনি কি নিজের ইচ্ছে ইসলাম গ্রহণ করতে চান ঠিক আছে ইনশাল্লাহ দুজনেই ইনশাল্লাহ শাহাদা বলবেন আমি আরবিতে বলবো আমার সাথে আপনি বলবেন তারপর পরবর্তী পর্বে আমরা যাবো আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইহি আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা তার বান্দা এবং রাসুল এবং রাসুল মার্শাল্লাহ আপনি এখন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 এবং ডাক্তার জাকিরের সাথে ছোট্ট সার্কেল করে দাঁড়ান শুধু নাম বলে যাচ্ছি ভাই আব্দুর রহিম গ্রিন ইউকে থেকে আমি বক্তাগণকে অনুরোধ করছি নাম না বললেও দয়া করে মঞ্চে চলে আসুন প্লিজ সকল বক্তা তিরিশ জন বক্তা দশ দিন ধরে যে লেকচার দিয়েছেন তারা ভাই Abdur Rahim Green UK Yasir Fazaga USA Sheikh Yasir Qadhi USA Sheikh Hussain Yee Malaysia Sheikh Salem Al Amri UAE Sheikh Said Ragah Somalia Sheikh Assim Al Hakeem Saudi Arabia Sheikh Yusuf Estes USA doctor Jafar Idris Sudan भाई Yusuf Idris Sudan doctor Zaghloul Al Naggar Misr Sheikh Abdul Rahim McCarthy USA Sheikh Yahya Ibrahim Australia Sheikh Abdul Bari Yahya USA Sheikh Haitham Al Haddad UK brother James E USA Sheikh Arab Islam South Africa Sheikh James Jones USA doctor Ahmed Ibn Saifuddin Saudi Arabia doctor Iqbal Sakrani UK এবং অবশ্যই ইন্ডিয়া থেকে ফারিক নায়েক ডক্টর শোয়েব সাইদ ভাই নিসার ওয়ালা ভাই আতার খান সবশেষে ডাক্তার জাকির নায়েক সবাই মঞ্চে আপনাদের সামনে চলুন তাদেরকে অভিনন্দন জানাই পরিচিত হই যারা দশ দিন যাবৎ কাজ করে যাচ্ছেন তারা শুধু আপনাদের সামনে এই মাঠের এসি অডিটোরিয়ামেই ব্যস্ত না বিভিন্ন টিভি টক শোতেও রেকর্ড করা হয়েছে আমি সম্মানিত অতিথিদের অনুরোধ করছি যারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে এসেছেন দয়া করে বক্তাদের পাশে এসে দাঁড়ান তাদের কথা বলার জন্য উৎসাহ দিন অভিনন্দন জানান উষ্ণ অভ্যর্থনা এই শেষ পর্বে আমি অনুরোধ করছি ভাই বন্দর আল রাজি সৌদি আরব মন্নার জাসাদ সৌদি আরব Mohammad Nasar Al Muzarji Oman Yusuf Mohammad Najabi UAE আর অন্যান্যরা ইউএই থেকে ইব্রাহিম ফায়েজ আল শামসি হাসান মোহাম্মদ আর রহমান আমি অনুরোধ করছি ভাই সালমান ফজলুর রহমান বাংলাদেশ থেকে শায়েক ফজলুর রহমান বাংলাদেশ আমি সবাইকে অনুরোধ করছি সম্মানিত অতিথি যাদের নিমন্ত্রণ করেছি দয়া করে মঞ্চে চলে আসুন আমি না বললেও নাম বলতে আসলে সময় ব্যয় হচ্ছে দয়া করে চলে আসুন আমি বিশেষভাবে অনুরোধ করছি ভারতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অসাধারণ ব্যক্তিত্ব শেখ ফাইসাল বিন হাসান তারাতকে মঞ্চে আসতে আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসতে ভাই আব্দুল মুনেম আল মেহমুদ এর সাথে যিনি সৌদি আরবের ভাইস কাউন্সিলের জেনারেল দয়া করে মঞ্চে আসুন এবং এখানে উপস্থিত বক্তাদের সমাপনী মন্তব্য শুনব এরপর দোয়া পড়বেন শেখ সালাহ আল বুদায়ের আমি অনুরোধ করছি শেখ আলী আল আব্বাসিকে মঞ্চে আসার জন্য আমি অন্যদেরও অনুরোধ করছি যারা এই অনুষ্ঠানেরই অংশ নাসিদ আর্টিস্ট ভাই আবদুল্লাহ রোলে ইউকে থেকে এবং সকল কারীরা দয়া করে মঞ্চে চলে আসুন Sheikh Salah Al Bukhatir UAE e থেকে শেখ আব্দুল ফাত্তাহ তারুতি মিশরের শেখ আল সাইদ আল ইব্রাহিম মুহাম্মদ মিশর থেকে এবং অন্যরা কোন সম্মানিত অতিথির নাম যদি বাদ পড়ে যায় দয়া করে মাফ করবেন দয়া করে মঞ্চে চলে আসুন যাতে এখনই শুরু করতে পারি আমাদের হাতে সময় কম আমি সম্মানিত বক্তাদের অনুরোধ করছি তাদের সমাপনী মন্তব্য পেশ করার জন্য সর্বোচ্চ এক মিনিটের মধ্যে যাতে আমরা সকল বক্তাদের মন্তব্য করার সুযোগ দিতে পারি আগের তালিকা অনুযায়ী শুরু করছি ইউকে থেকে আগত ভাই আব্দুর রহিম গ্রিন মাইকে আসার জন্য তাকে অনুরোধ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু সকলের মঙ্গল করুক এই প্রচেষ্টার জন্য সম্মেলনে আসার জন্য ইন্ডিয়াতে আমাদেরকে এমন উষ্ণ অভ্যর্থনার জন্য মাশাআল্লাহ এটা খুবই অতিথি পরায়ণ দেশ আলহামদুলিল্লাহ এখানে সময় কাটানো সত্যি অত্যন্ত আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ এই ইন্ডিয়াতে সময় কাটানো সত্যি চমৎকার এবং এটা খুবই চমৎকার সম্মেলন হয়েছে আসলে এটা সারা ইন্ডিয়ার গর্ব করার মতো একটা বিষয় এই অসাধারণ সম্মেলন আয়োজন করা হয়েছে কিছু অসাধারণ মানুষের দ্বারা আল্লাহ রহম করুক সকল ভলান্টিয়ারদের সকল কৌশলীদের এবং অবশ্যই ডাক্তার জাকির নায়কে জাজাকাল্লা খায়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর জাফর ইদ্রিস সুদান থেকে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সুবহান বলেছেন জাহাদু লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ তালা ওয়াদা করেছেন তাদের জন্য যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে চেষ্টা সংগ্রাম করা আল্লাহর রাস্তায় তাহলে অবশ্যই তিনি সরল পথ দেখাবেন আমাদের তার মানে যে কেউ আল্লাহকে বিশ্বাস করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সরল পথের সন্ধান করে সঠিক পথের অনুসন্ধান করে আল্লাহ তালা বলেছেন তাকে সরল পথ দেখাবেন Sheikh Yasir Fazaga USA California আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহর নামে শুরু অতি দয়ালু অতি ক্ষমাশীল সকল প্রশংসা কেবল আল্লাহর তার শান্তি এবং আশীর্বাদ প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উপর বর্ষিত হোক এই সম্মেলনের বিষয় হলো শান্তি শান্তি প্রতিষ্ঠা করা শান্তির ধারণাকে কেন্দ্র করে চলুন হৃদয়ে শান্তি আনি স্রষ্টার সাথে সম্পর্ক করে এবং শান্তি আনি পরিবারে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের মানুষ এই সম্মেলনের জন্য গর্ব করতে পারে এটা পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন বর্তমান মুসলিম বিশ্বের এই জন্য ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের দয়া করুন রহমত করুন এই প্রচেষ্টাকে কবুল করুক আসসালামু আলাইকুম ইউএসএ থেকে শেখ ইয়াসির কাদি আপনারা অনেকে মিলে আমার কাছে অনুরোধ করেছেন আমি যেন আপনাদের সামনে উর্দুতে বক্তৃতা দেই আমি লজ্জাবোধ করছি যে উর্দু আমার মাতৃভাষা নয় এটা আমার মায়ের ভাষা কিন্তু মাতৃভাষা নয় যেহেতু এই কনফারেন্সটি ইংলিশ হচ্ছে তাই এখানে উর্দু বলা ঠিক হবে না কিন্তু ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি যে এবং আশা করছি যে আমি একদিন আবার আসব এবং পুরো একটি লেকচার উর্দুতে দিব আপনাদের কাছে যে বার্তা আমি রেখে যাচ্ছি আপনাদের কাছে যে বার্তা আমি রেখে যাচ্ছি সেটা খুবই সহজ এবং সেটা হলো আল্লাহ তালার ইবাদত করতে হবে আর আল্লাহ সুবান তালা ইবাদত করতে হবে তার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী আর সেটা হলো আমাদের ধর্মের বার্তা সেটা হলো কালমার বার্তা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আজওয়াজাল আমাদের কালমার উপর অটল রাখুক আর এবং এই সম্মেলনের আয়োজক এবং ভলেন্টিয়ারদের দয়া করুন ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হুসাইন ই মালয়েশিয়া থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করিয়ে দিচ্ছেন যদি মুসলিমরা আল্লাহর জন্য একত্রিত হয় আর আল্লাহর কারণে পৃথক হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের কিয়ামতের দিন ছায়া দিবেন আমি এবং আমার লোকজনের পক্ষ থেকে আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে ডাক্তার জাকির নায়েককে যিনি দশ দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছেন এইটা ইসলামিক জ্ঞান বাড়াতে সাহায্য করবে আমি দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের গুনাহ মাফ করে দেন ইনশাল্লাহ আমিন আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দিন আর আমরা আল্লাহর কারণে ভালোবাসব কাউকে কিছু বললে তাকে বলো আল্লাহর প্রতি ভালোবাসার জন্যই হতে হবে আমি আবার বলছি আমরা আপনাদের ভালোবাসি আল্লাহর কারণেই আল্লাহ আমাদের দয়া করুন আমাদের দয়া করুন আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন আমাদের পিতামাতার যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে আমিন وبالله التوفيق والآخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম এখানে আমাদের মাঝে শেখ আলী আল আব্বাসি ইমাম মসজিদে আল আকসা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের যে সকল অতিথি চলে গেছেন তাদের নামও বলছি তবে অনুষ্ঠান করে গেছেন কানাডার ডাক্তার Jamal Badawi doctor Mamdouh Mahmoud USA doctor Lawrence Brown USA ভাই আমর আমনেট ইউএসএ এবং ভাই আনোয়ার ইব্রাহিম যিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং মালয়েশিয়া পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা তারা অনুষ্ঠান করে গেছেন এবং শেষে একজন খুবই আবেগপ্রবণ ভাই জৈন বিঘা তিনিও চলে গেছেন সাউথ আফ্রিকা থেকে এসেছেন যিনি সমগ্র কনফারেন্সে অবদান রেখে গেছেন আমাদের পরবর্তী বক্তা ইউএই থেকে আগত সালেম আল আমরি মন্তব্য পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ومن اتبع هداه إلى يوم الدين আমার ইসলামের প্রিয় ভাই বোনেরা আল্লাহ সালা আপনাদের রহমত করুন আল্লাহ সালা আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আয়োজকদের প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ সালা সত্যের উপর আমাদেরকে দৃঢ় রাখুন আমিন নবীজি মোহাম্মদ সাল্লাম সহি হাদিসে বলেছেন একতা এবং ঐক্য আল্লাহ তালার রহমত বিভক্তি এবং অনক্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আপনারা সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করছেন সময় ভ্রাতৃত্বের অভিজ্ঞতা ভ্রাতৃত্বের উষ্ণতার অভিজ্ঞতা আর এজন্যই এটা ঐক্যের রহমত ইসলামের প্রিয় ভাই বোনেরা আমার মনে রাখবেন ঐক্য হচ্ছে আল্লাহর রহমত তাই চেষ্টা করুন মুসলিমদের মধ্যে বিভক্তি দূর করতে আল্লাহ তাআলা সত্যের উপর সকল মুসলিমকে একত্রিত করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান